তুমি যারে ভুলে আছো সে তো তোমায় ভুলে না আজ তোমার জীবন গতি তার চারা চলে না যার করুণা ছাড়াই আজো তোমার প্রদীপ জ্বলে না তুমি যারে ভুলে আছো সে তো তোমায় ভুলে না আজ তোমার জীবন গতি তার ছাড়া চলে না হো যার করুণা ছাড়া আজ তোমার প্রদীপ চলে না আপনারা শুনছেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল সিলেটের চমৎকার পরিবেশন আজ তোমার জীবন গতি তার ছাড়া চলে না হ যার করুণা ছাড়া আজ তোমার প্রদীপ চলে না তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানে তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানে তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানে আই ফিরে তোর দরবারে তার আই ফিরে তোর দরবারে তার আই ফিরে তোর দরবারে তার বন্দন ফরমান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান তুমি যারে ভুলে আছো সে তো তোমায় ভুলে নাও আজ তোমার জীবন গতি তার ছাড়া চলে না যার করুণা ছাড়া আজ তোমার প্রদীপ জ্বলে না তুমি যারে ভুলে আছো সে তো তোমায় ভুলে নাও আজ তোমার জীবন গতি তার ছাড়া চলে না যার করুণা ছাড়া আজ তোমার প্রদীপ জ্বলে না তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানি তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানি তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানি আই ফিরে আয় দরবারে তার আই ফিরে আয় দরবারে তার আই ফিরে আয় দরবারে তার বন্দনা ফরমান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান জীবন নদীর ঘটে ঘটে অবাধ্যে তার ফেরাও তরি পেয়ে বসল ভোগ বিলাসার লোভ লালসা দাঁড়ি জীবন নদীর ঘাটে ঘাটে অবাধ্যে তার ফেরাও তরি পেয়ে বসল ভোগ বিলাসার লোভ লালসা দাঁড়ি জীবন নদীর ঘাটে ঘাটে অবধে তার ফেরাও তরি পে বৈষ্ণ ভুগবে আসার লোভলালো দুনিয়াদারি প্রভৃতি কীর্তনে মাতি চালে ধর্ম সমাজ নীতি প্রভৃতি কীর্তনে মাতি চালে ধর্ম সমাজ নীতি প্রভৃতি কীর্তনে মাতি ছাড়লে ধর্ম সমাজ নীতি আল্লাহ ছেড়ে সুখ পাবে না আল্লাহ ছেড়ে সুখ পাবে না আল্লাহ ছেড়ে সুখ পাবে না হলু পেরে সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান তুমি যারে ভুলে আছো সে তো তোমায় ভুলে না আজ তোমার জীবন গতি তার ছাড়া চলে না হো যার করুণা ছাড়া আজ তোমার প্রদীপ জ্বলে না তুমি যার ভুলে আছো সে তো তোমায় ভুলে না আজ তোমার জীবন গতি তার ছাড়া চলে না যার করুণা ছাড়া আজ তোমার প্রদীপ জ্বলে না তার ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানি তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানি তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানি আই ফিরে আয় দরবারে তার আই ফিরে আয় দরবারে তার আই ফিরি ফিরিয়াই দরবারে তার বন্দনা ফরমান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহরবান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহরবান আলো বাতাস আগুন পানি মগ্ন তোমার সেবায় আজো গাছ গাছালি পাখ পাখালির স্নিগ্ধ ছোঁয়ায় তুমি সাজো আলো বাতাস আগুন পানি মগ্ন তোমার সেবায় আজো গাছ গাছালি পাখ পাখালির স্নিগ্ধ ছোঁয়ায় তুমি সাজো আলো বাতাস আগুন পানি মগ্ন তোমার সেবায় আজো গাছ গাছালি পাখ পাখালির স্নিগ্ধ স্নিগ্ধ চোয়াই তুমি সাজো ভাবনা হুকুমে চলছে জগৎ ঠিক নিয়মে ভাবনা হুকুমে চলছে জগৎ ঠিক নিয়মে ভাবনা হুকুমে চলছে জগৎ ঠিক নিয়মে একল গণ থামিয়ে দিলে একল গণ থামিয়ে দিলে একল গণ থামিয়ে দিলে সব হতো খন খান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান সুখে দুঃখে একটু ভরসা আল্লাহ মেহেরবান তুমি যারে ভুলে আছো সে তো তোমায় ভুলে না আজ তোমার জীবন গতি তার ছাড়া চলে না যার করুণা ছাড়া আজ তোমার প্রদীপ চলে না তুমি যারে ভুলে আছো সে তো তোমায় ভুলে না আজ তোমার জীবন গতি তার ছাড়া চলে না হা যার করোনা ছাড়া আজ তোমার প্রদীপ চলে না তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানি তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানি তারে ভুলে আছো তুমি সে তোমায় ভুলে না জানি আই ফিরে আই দরবারে তার আই ফিরে আই দরবারে তার আই ফিরে আই দরবারে তার বন্দন ফরমান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান সুখে দুঃখে এক ভরসা আল্লাহ মেহেরবান